আয়রে রে আয় কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন আয় রে আয় কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন দিন কায়ে মেরে লাগি ধরো দিনিয়ারি পথ দিন কায়ে মেরে লাগি ধরো আরি পথ আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আরে আয়ে কিশোর নবীন খোদা রঙে হও রঙিন আরে আয়ে কিশোর নবীন খোদা রঙে হও রঙিন পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে পিতা মাতা তোর কারণে পড়বে মুকুট হাসর দিনে পিতা মাতা তোর কারণে পড়বে মুকুট হাসর দিনে ভয়াবহ সেই বিপদে পাবে রে না যা ভয়াবহ পদে পাবে না যাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আরে আয় কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন আরে আয় কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন দিন কায়েমের লাগি ধরো দিন আরি পা পাবি রাসুল পাবি পাবি রে জন্নত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জন্নত পড়বি তোরা কোরআন শরীফ জালবি ধরায় আলোর প্রদীপ পড়বি তোরা কোরআন শরীফ জালবি ধরায় আলোর প্রদীপ হেরার নূরে দূর হবে সব আদার জুলুমা হেরার নূরে আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আরে আই কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন আরে আই কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন দিন কায়ে মেরে লাগি ধরো দিন ইয়ারি পা জান্নাত আল্লাহ পাবি পাবি পাবি রে জান্নাত সবক নিয়ে যাও এগিয়ে আল সবক নিয়ে যাও এগিয়ে ফেরেস্তারা ডানা বিছায় তোমার চলার পথ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আয়রে আয় কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন আয়রে আয় কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন দিন কায়েমের লাগি ধরো দিনই আরি পা পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত রাহেলিল্লাহ শিখবে এলেম হৃদয়ে জাগাও নবীর প্রেম রাহেলিল্লাহ শিখবে এলেম হৃদয়ে জাগাও নবীর প্রেম নূর নবীজির ফায়জে খুলবে জেহেন জাকা আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আয় রে কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন আয় রে কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন দিন কায়েমের লাগি ধরো দিনী পাবি পাবি রে আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে তোরা হবি নবীর ওয়ারিস কবুল হবে তোর সুপারিশ তোরা হবি নবীর ওয়ারিস কবুল হবে তোর সুপারিশ তোর উসিলায় কত জনের ঘুচবে মসিব তোর উসিলায় কত জনের ঘুচবে মসিবা আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আয়রে আয় কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন আয়রে আয় কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন দিন কায়ে মেরে লাগি ধরো তিনি আরি পা পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত পীর নেসার সালেহ খুশি শাহ মুহিবের হৃদয় হাসি পীর সরো সালেহ খুশি শাহ মুহিবের হৃদয় হাসি দিনিয়া বাগের ফুলে ফুলে ফলে রসাও গাছ দিনিয়া বাগের ফুলে ফুলে ফলে সওগাত আল্লাহ পাবি রাসূল পাবি পাবি রে জান্নাত আল্লাহ পাবি রাসূল পাবি পাবি রে জান্নাত আরে আই কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন আরে আই কিশোর নবীন খোদা রঙে হও গো রঙিন দিন কায়েমের লাগি ধরো দিনই আরি পা রাসুল পাবি পাবি রে আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে আরে আয় কিশোর নবীন খোদা রঙে হও গরমিন আরে আয় কিশোর নবীন খোদা রঙে হও গরমিন জান্নাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে জান্নাত আল্লাহ পাবি রাসুল পাবি পাবি রে